ربنا آتنا في الدنيا দয়াময় মোদের গুনা মাফি করনা রব্বানা আতিনা ফি দুনিয়া ও দয়াময় মোদের গুনা মাফি করনা ربنا آتنا في الدنيا او دایا مئی مودر گناہ معافی کرنا او دایا مئی مودر گناہ معافی کرنا কত যে ভুল করেছি বহুল তাই কি চাই পানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও দয়াময় মোদের গুণা মাফি করুণা রব্বানা আতিনা ফি দুনিয়া ও দয়াময় মোদের গুণা মাফি করুণা কত যে ভুল করেছি বহুল তাই যে চাই পানা রব্বানা আতিনা ফি দুনিয়া ও দয়াময় মদনি গুনা মাফি কারো না ও দয়াময় মদনি গুনা মাফি কারো না জীবন সত জীবন কত শত শত করেছি গো নাই তাই মেহের বানি করগ তুমি এই মিনতি জানাই জীবন কত শত শত করেছি গো তাই মেহের বানি করগ তুমি এই মিনতি জানাই রব্বানা تین پتنیا ادا مئی موتین گنما فکار ادا مئی موتی گنما فکارونا سندر کرتے سن لے سندر کرتے اللہ تلا پٹھان مداد تیری تاریخ نمد کلم چڑیا গেছি গো ভুলে আল্লাহ তালা পাঠালেন মোদের ইবাদতের তরে নমজ কলম ছাড়িয়া গেছি গো ভুলে খোদর হুকুম ছাড়িয়া গেছি সবই ভুলিয়া খোদর হুকুম ছাড়িয়া গেছি সবই ভুলিয়া তাই যে চাই পানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও দয়াময় মোদের গুনাহ মাফি করোনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও দয়াময় মোদের গুনাহ মাফি করোনা সে শব্দ শুনবেন শৈতানের ধোকা মানুষের করেছে বোকা করেছে সবই তাবেদারি তাই প্রভু দয়াময় চাই ক্ষমা চাই চাই যে চাই পানা শৈতানের ধোকা মানুষের করেছে বোকা করেছে সবই তাবিদারি তাই প্রভু দয়াময় চাই ক্ষমা চাই চাই যে চাই পানা রব্বানা আতিনা দুনিয়া ও দয়াময় মোদের গুনা মাফি করোনা ও দয়াময় মোদের গুনা মাফি করোনা রব্বানা আতিনা দুনিয়া ও দয়াময় মোদের গোনা মাফি করো না ও দয়াময় মোদের গোনা মাফি করো না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار البداء البداء البداء এমডি সাইফুদ্দিন সাহাব্য আল বিদা দু হাজার ষোলো সালের আকর্ষণীয় গজল নিয়ে হাজির হয়েছিলেন এই মাত্র গজল শুনি মনের মাঝে লাগিল যে দোলা সকলের মন চাইছে শিল্পীর নিশানা তাই তো আমি জানিয়ে রাখি আমাদের সকলের ঠিকানা শিল্পী ও কবি এমডি সাইফুদ্দিন সাহেব mobile eight double zero one zero one four zero two seven eight double zero one zero one four zero two seven zero two seven ব্যবস্থাপনায় এবং recording master recording master Mannan multimedia and recording centre recording centre জল অশ্বতলা বাজার mobile eight five one three double eight double five four two এখানে যে কোনো প্রকারের অডিও ভিডিও রেকর্ডিং করা হয় করা হয় আসি খোদা হাফিজ আসসালামু আলাইকুম